আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাবি আজমাইন আম্মাবাদ রব্বিশ রাহলি সাদরি ওয়াশিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু বাণীর উদ্ধৃতি করব ইনশাল্লাহ অনেকের কাছে এই বিষয়টি ক্লিয়ার হবে সনাতন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে অসংখ্য ভবিষ্যৎবাণী করা হয়েছে যার মধ্যে অল্প কিছু আমি এখানে বলছি ভবিষ্যৎ পুরাণের তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড পাঁচ থেকে আট নং অনুষ্ঠিত উল্লেখ আছে যে একজন শ্লেষ্ঠ মুসলিম আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মোহাম্মদ রাজা ভোজ এ দেবতুল মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে আর তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানব জাতির গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য এক বিশাল বাণী বাহিনী বানিয়েছেন এখানে খেয়াল করুন শ্লেষ্য এ সংস্কৃত শব্দটি অর্থ হচ্ছে বিদেশি এবং তিনি আসবেন তার সঙ্গীতের সাথে নিয়ে এখানে সাহাবাদের কথা বলা হয়েছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দের বালিময় অর্থ হচ্ছে বালিময় স্থান বা মরুভূমি এবং তার নাম হয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাজা ভোজ এ বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানব জাতির গর্ব এবং আমরাও জানি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গোটা মানব জাতির গর্ব কেননা আল্লাহ সুবাহতালা পবিত্র কোরআনের আষট্টি নং সুরা কালামের চার নং আয়াতে আল্লাহ সুবাহতা স্পষ্ট বলছেন আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এছাড়া পবিত্র কোরআনের তেত্রিশ নং সুরা আজাবের একুশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে অবশ্যই তোমাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে ভবিষ্যৎ পূরণে আরও বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাম এই কাজটাই করেছিলেন তাহলে এই ভবিষ্যৎবাণী স্পষ্ট প্রমাণ দেয় এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কথা বলছে এরপর ভবিষ্যৎ পুরাণের তৃতীয় পর্ব তৃতীয় খণ্ডের দশ থেকে সাতাশটা অনুচ্ছেদে আছে শ্লেষদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত সেখানে এসেছে আরও শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষকে পরিচালিত করবে সরল পদে হে রাজা ভোজ তুমি পিসাজদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করবো তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বলল যে আর্য আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পিছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটি বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর গোস্ত খাবে তবে এ লোকগুলো শুকরের মাংস খাবে না তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র রাখবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলিম বা আত্মসমর্পণকারী তাহলে এই ভবিষ্যৎবাণী বলছে শুধু শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এই ভবিষ্যৎবাণী যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খাতনা করে তাদের মাথার পিছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাড়ি থাকবে এবং তারা একটি বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে অর্থাৎ এখানে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজানের মাধ্যমে প্রার্থনার জন্য আহ্বান করে এবং মুসলিমরা দৈনিক পাঁচবার আজান দেয় তারা সবাই হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর গোস্ত খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্র কোরআনে মোট চারবার বলেছেন যেমন কোরআনের দুই নং সুরা বাকার একশো তিয়াত্তর নাং আয়াতে পাঁচ নং সুরা মাইদার তিন নং আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু শুকরের মাংস রক্ত এবং যে পশু আল্লাহর নাম ব্যতীত জবেহ করা হয়েছে যেহেতু পবিত্র কোরআনের বেশ কয়েকবার বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম বা নিষিদ্ধ তাই আমরা মুসলিমরা শুকর খাই না আমরা আল্লাহর আদেশ মেনে চলি পবিত্র কোরআনকে মেনে চলি ভবিষ্যৎবাণীতে আরও বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদের ডাকা হবে মুসলিম এই ভবিষ্যৎবাণী তাহলে পরিষ্কারভাবে মুসলিমদের এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বলছে এছাড়া ওয়াতর্ববেদের বিশ নং গ্রন্থের একশো সাতাশ নং অনুচ্ছেদে এক নং মন্ত্রে বলা হয়েছে তিনি হলেন নরসাংসা তিনি কাউরাসা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর হাত থেকে দুই নং মন্ত্র বলা হয়েছে তিনি একজন উটিচরা ঋষি এবং তিন নং মন্ত্রে বলা হচ্ছে তিনি হলেন মামা ঋষি এবং চার নং মন্ত্রে বলা হচ্ছে তিনি হলেন বৈষ্বী বের তাহলে এই মন্ত্রগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারি এক নং মন্ত্র বলছে তিনি হলেন নর সাংসা সংস্কৃত নর এর অর্থ একজন মানুষ এবং সাংসা মানে প্রশংসা বা প্রশংসনীয় আর আরবি মোহাম্মদ সাল্লাম এর নামের অর্থ ঠিক সেটাই এটাই হলো সর্বশেষ এবং চূড়ান্ত মহানবী সাল্লাহ সাল্লামের নাম এরপরে বলা আছে তিনি হলেন কাউরাসা কাউরাসা শব্দের আরেকটি অর্থ অভিবাসী আর আমরা জানি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপর বলা হচ্ছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যে সকল লোক নবী সাল্লাহামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার তাহলে একটা মন্ত্র এটা নবীজি সম্পর্কে বলা হচ্ছে এরপর আমরা যদি দেখি দুই নং মন্ত্র কি বলছে দুই নং মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি আপনি যদি দেখেন কোনো ইন্ডিয়ান ঋষি বা ব্রাহ্মণ কখনোই উঠে উটের পিঠে চড়বেন না কারণ উঠে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতি এগারো অধ্যায়ের একশো দুইশো দুই নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি বা ইন্ডিয়ার অধিবাসী নন তাহলে এই ভবিষ্যৎবাণীটি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এরপর তিনি এরপর তিন নাম মন্ত্র বলছে তিনি হবেন মামা বা মহারিষি চার নং মন্ত্র বলছে তিনি হলেন বের বের অর্থ যিনি প্রশংসা করেন আর মহানবী সাল্লাহ আলাইসাল্লামের আরেকটা নাম আহমদ আরবি আহমদ শব্দের অর্থ হচ্ছে যে প্রশংসা করে সুতরাং এ সকল মন্ত্রে স্পষ্টভাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এরপর যদি আমরা আরও দেখি যে ভগবত পুরাণের বারো নং খণ্ডের দুই নং অধ্যায়ের আঠারো থেকে বিশ নং শ্লোকে বলা হয়েছে যে বিশ্বাস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যে শাম্বলা নামে একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর স্রষ্টা উৎকৃষ্ট গুণাবলী দিবেন আর স্রষ্টা তাকে দিবেন আটটি অলৌকিক শক্তি তিনি চড়বেন একটি সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরাণে এক নং খণ্ডের তৃতীয় অধ্যায়ের পঁচিশ নং মন্ত্র উল্লেখ করা হয়েছে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সে সময় বিশ্বাসের ঘরে জন্ম নিবে কলকি কলি এছাড়াও পুরাণের দ্বিতীয় অধ্যায়ের চার নং মন্ত্রে উল্লেখ করা হয়েছে বিশ্বাস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যিনি সাম্বলা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলি কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নং মন্ত্রে বলা হয়েছে কলকিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কলকি পুরাণে দ্বিতীয় অধ্যায় সাত নং মন্ত্রে বলা হয়েছে কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে এছাড়াও কলকি পুরাণে দ্বিতীয় অধ্যায়ের এগারো নং মন্ত্রে বলা হয়েছে বিশ্বাস নামে এক ব্যক্তির ঘরে সুমতির গর্ভে জন্মাবে কলকি অবতার এক কথায় আপনি যদি দেখেন হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলো কলকি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলো সাজিয়ে আরও সংক্ষেপে বলছি প্রথমত তার বাবার নাম হবে বিশ্বমাস বিশ্ব মানে ঈশ্বর বা স্রষ্টা আর ইয়াস মানে হচ্ছে ভৃত্য বা দাস বা বান্দা অর্থাৎ তাহলে অর্থটা দ্বারা এরকম যে বিশ্ব মানে ঈশ্বর বা স্রষ্টা ইয়াস মানে ভৃত্য বা দাস তার মানে বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের স্রষ্টা বা ঈশ্বরের দাস আর এটার যদি আপনি আরবি করেন তাহলে দেখবেন সেটা হবে আরবি আবদুল্লাহ আর আবদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা বা দাস অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের বাবা যার নাম ছিল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি এই সুমতি একটি সংস্কৃত শব্দ যার অর্থ প্রশান্ত বা প্রশান্তি এটার যদি আপনি আরবি করেন তাহলে দেখতে পাবেন এটার আরবি হবে আমিনা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আম্মা যার নাম ছিল আমিনা বলা হয়েছে তিনি জন্ম নিবেন শাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আর আমরা জানি মক্কাকে দারুল আমান বা শান্তির ঘর বলা হয় নবীজি জন্ম নেন মক্কায় এরপর বলা হয় যে তিনি সাম্বলা সাম্বালার প্রধান ব্যক্তির ঘরে জন্ম নেবেন আমরা জানি তিনি মক্কার প্রধান ব্যক্তি আব্দুল মুত্তালিবের ঘরে জন্ম ছিলেন আরও বলা হয়েছে তিনি হবেন শেষ ঋষি বা তিনি হবেন শেষ ঋষি বা শেষ নবী আমরা জানি পবিত্র কোরআনের তেত্রিশ নং সুরা হাজাবের চল্লিশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ তাহলে কোরআন বলছে যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসুল এখানে ভবিষ্যৎবাণীতে আরও উল্লেখ করা হয়েছে যে কলকি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোড়াকে চলে চড়েছিলেন যখন তিনি মিরাজে যান আরও বলা হয়েছে তার হাতে থাকবে একটি তরবারি আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার ডান হাতে একটি তরবারি থাকতো এরপর বলা হয়েছে যে তার সাহায্য করবে চারজন সহচর এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই চারজন সহচর বলতে আসলে প্রধান সাহাবিদের কথা বলা হয়েছে আমরা জানি নবীজির প্রধান সাহাবি ছিলেন খোলাফায় রাশিদিন অর্থাৎ আবু বকর ওমর ওসমান এবং আলী রাদিউল্লাহানু তাহলে এখানে তাদের কথাই বলা হয়েছে এরপর বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে তাকে দেবতা দেবদূত বা ফ্রেস্তারা সাহায্য করবে আমরা জানি নবী সাল্লাহামকে বিভিন্ন যুদ্ধে ফ্রেস্তারা সাহায্য করেছিল যেমন আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনের আট নং সুরা আনফালের নয় নং আয়াতে বলেছেন স্মরণ করো সেই সংকট মুহূর্তের কথা যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে আর তিনি সেই প্রার্থনা কবুল করে বলেছিলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে এক হাজার মালাইকা বা ফেরেস্তা দ্বারা সাহায্য করব যারা একের পর এক আসবে এই আয়াত থেকে জানা যায় ফেরেস্তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর মুসলিমরা সেই যুদ্ধে জয়লাভ করে সুতরাং আমরা হিন্দু বা সনাতন ধর্মগ্রন্থ থেকে জানতে পারলাম যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিমদের সম্পর্কে এবং সাহাবা একরামদের সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে সুতরাং এ সকল ভবিষ্যৎবাণী স্পষ্ট স্পষ্টরূপে প্রমাণ দেয় যে ইসলাম সত্য এবং সঠিক ধর্ম তাই অমুসলিমরা যারা হিন্দু বা সনাতন ধর্মের অনুসারী তাদের উচিত এই ভবিষ্যৎবাণীগুলো যাচাই করে দেখা এবং এ বিষয়ে যদি তারা তারা যদি তাদের ধর্মগ্রন্থ সঠিকভাবে মেনে থাকে এবং তাদের উচিত তাহলে ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস স্থাপন করা এবং ইসলাম গ্রহণ করা যেহেতু তাদের ধর্মগ্রন্থ থেকেই আমি এখানে বলছি এবং তাদের ধর্মগ্রন্থ বলছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু